আসিসেন হাবিবে খোদা আরশ পাকে তাই উঠেছে সোর চাঁদ আসে ছুটে আসে আকাশ পানে যেমন চকর কোকিল যেমন গে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে তেমনি করে হরষিত ফেরিস্তা সব উঠল গেয়ে দেখো আজারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হের সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণ আলা দেখো আজারো সে আসেন মোদের নো কামলিওয়ালা হের সেই খুশিতে চাঁদ শুরু যজ হলো দ্বিগুণ আলা দেখো আজারো আসেন মোদের নবী কমলিওয়ালা ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে ফকির দরবেশ আউলিয়া যা औलिया जा रे धन गने धरते नारे जार महिमा बूझते पारे जार महिमा बूझते पारे ऐसे अल्लाह ताला मोदेर नबी कमली वाला देखो आज আজ आशिन मोदेर মোদের कमली वाला হের হ্যাঁ সেই খুশিতে চাঁদ শুরু আজ হলো দ্বিগুণ আলা দেখো আজ রোষে আসেন মোদের নবী কমলিওয়ালা বারেক মুখে নীলে যাহার নাম চিরতরে হয় দোজখ হারম বারেক মুখে নীলে যাহার নাম চিরতরে হয় দোজক হারম বারেক মুখে নীলে জাহার চিরতরে হয় দোজক হারম পাপির তারে দাস্তে জাহার পাপির তারে দাস্তে জাহার কৌসরের পিয়ালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজ রোশে আসেন মোদের নবী কামলিওয়ালা হের সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণ আলা দেখো আজ রোশে আসেন মোদের নবী কামলিওয়ালা মিম হরফ না থাকলে সে আহাত নামে মাখা যার শিরিন শাহাদ মিম হরফ না থাকলে সে আহাদ নামে মাকাদার শিরিন শাহাদ মিম হরফ না থাকলে সে আহাদ নামে মাকাদার শিরিন শাহাদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবন জালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হের সেই খুশিতে চার শুরু জজ হলো দ্বিগুণ আলা দেখো আজারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হের সেই খুশিতে চার শুরু জজ হলো দ্বিগুণ আলা দেখো আলোসে আসেন মোদের নবী কমলিওয়ালা